আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা কাশিম আমরা উমরা আঘাত হেনে ভাঙ্গ মোরা এই সমাজের নি আমরা কাশি মামলা আমরা যে খালি আঘাত হেনে ভাঙ্গ মোরা এই সমাজের নি লড়ব মোরা খোদার পথে লড়ব আমর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদের ঈশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদের ঈশান মজলুমেরই দে ভারি যে আকাশ কাঁদছে ওরা অকাতরে করছে হাহুদা মজলুমেরই আর্তনা কাঁদছে ওরা অকাতরে করছে হাহুদাস চিরতরে জালিম শাহিরান বোঝে পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এ ধরার বুকে তাও নিশান আল্লাহ হলেন মোদের শাসী নাই তো কোনো ভয় তারি মদদ পুঁজি করে আনবো যে বিজয় আল্লাহ হলেন মোদের শাসী নাই তো কোনো ভয় তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয় তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তাওহিদি নিশান আয় রে দামাল আয় রে কিশোর আয় রে ছুটে আয় বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায় আয় রে দামাল আয় রে কিশোর আয় ছুটে আয় বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায় শপথ নেব খুদার পথে বিলাতে জীবন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান লড়ব মোরা খোদার পথে যায় যদি ডাক্তার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন